قال النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের মহান প্রতিপালক এবং মালিক আমাদের মহান মালিক এবং মনিব তার আলিশান দরবারে লক্ষ কোটি শুক্র সুজুদ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে সুস্থ সবল রেখে মসজিদের পরিবেশে আসার এবং এবাদত বন্দেগী করার জন্য সুযোগ দান করলেন এজন্য প্রথমেই সেই মহান রব্বুল আল আমিনের আলিশান দরবারে শুকুর গুজার হই মহব্বতের সাথে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অগণিত অসংখ্য নেয়ামত আমি আপনি ভোগ করছি প্রতিটি মুহূর্তে এমন কোনো সেকেন্ড নাই এমন কোনো সময় নাই আল্লাহ তালার নেমত আল্লাহ তালার দয়া আর করুণা থেকে বিচ্ছিন্ন আছে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে মানুষের কাছে মৌলিক তিনটি নিয়ামত থাকে তার কাছে দুনিয়ার সব কিছুই আছে সে দুনিয়ার বাদশাহ আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমাদেরকে সেই তিনটি নিয়ামতের সাথে সম্পৃক্ত রেখেছে। قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم معافا في جسده آمنا في سربه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যেই ব্যক্তির কাছে তিনটা ন্যামত আছে প্রথম ন্যামত হলো দৈহিক সুস্থতা দ্বিতীয় ন্যামত দৈহিক নিরাপত্তা জানের কোনো ভয় নাই হুমকি নাই তৃতীয় ন্যামত হলো ইন্দাহু মেহি তার কাছে একদিন খাওয়ার মতো খাদ্য আছে খোরাক রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেন এই তিনটি নেমত এমন মহান নেমত যে যার কাছে এই তিনটি নেমত আছে দুনিয়া সে যেন সমস্ত দুনিয়াকে জমা করে নিয়েছে সমস্ত দুনিয়া ওই ব্যক্তির কাছে জমা করে দেওয়া পৃথিবীর রাজা বাদশাহ যাদের কাছে ক্ষমতা আছে যাদের কাছে রাজত্ব আছে পাওয়ার আছে তাদেরও কিন্তু এই তিনটা নিয়ামত দরকার যদি এই তিনটা নিয়ামতের কোনো একটা না থাকে তাহলে তার কোনো দাম নেই কোনো ভ্যালু নেই আল্লাহ তালা আমাকে আপনাকে সেই সুস্থতার নিয়ামত দিয়ে দৈহিক নিরাপত্তা দিয়ে মসজিদের পরিবেশে এসে টুটাফাটা বন্দেগি করার জন্য তৌফিক দান করে আল্লাহ তালার অগণিত অসংখ্য দয়া করুণা নেমত এত বেশি এত বেশি যেগুলি গণনা করা সম্ভব নয় অসংখ্য নেমত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে অসংখ্য কথাটা আল্লাহ তালা কোরআনে কারিমে বার বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছে এই নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ তালা আমাকে আপনাকে এখন দান করেছেন সেটা হলো নেক কাজের তৌফিক নেয়ামত তৌফিক এটা হলো সবচেয়ে বড় নেয়ামত পৃথিবীতে এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই এই নেয়ামতের মোকাফিককে স্বয়ং নবী রসুলগণ কোন মানুষ মোকাফিককে হীন নয় এই নেয়ামত থেকে নবী রসুলগণ তার আল্লাহ তালা কাছে তৌফিক চেয়েছেন বিভিন্ন নেক কাজের তৌফিক চেয়েছেন এই জন্য নেক কাজের তৌফিক চাওয়া আল্লাহ তালার কাছে নেয়ামতের তৌফিক চাওয়া এটা আমার আপনার উপরে আল্লাহ তালা অজীব করে দিয়েছে সুরাতুল ফাতেহার মধ্যে আমরা যে দোয়াটি পড়ে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম যে হৃদায়তের কথা আমরা চাই মুফাসরিনে কিরামগণ লিখেছেন যে এই হৃদায়ত মানে নেমাতুর তৌফিক নেক কাজের তৌফিক ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই হৃদায়ত চাই যেটা আমি আপনি আল্লাহর কাছে এই হৃদায়ত মানেই হলো নেমাতুর তৌফিক আল্লাহ তালা এই নেমাতুর তৌফিক চাওয়া এই নেক কাজের তৌফিক চাওয়া এটাকে আল্লাহ তালা আমাদের জন্য অজীব করে দিয়েছেন সুরাতুল ফাতেহা নামাজের মধ্যে পড়াও অজীব পাঁচ অক্ত নামাজের মধ্যে আমরা সুরাতুল ফাতেহা করেছি সুলাইমান আলাইহিসাল্লাম বাদশাহ নবী ছিলেন আল্লাহ তালা কিছু কিছু নবীকে বাদশাহ তো দান করেছিলেন নবুদ যেমন নেয়ামত বাদশাহ তো নেয়ামত সুলাইমান আলাই ইসলামকে আল্লাহ তালা বাদশাহ নবী বানিয়েছিলেন তো তিনিও আল্লাহ তালার কাছে তৌফিক চাইছে কোরআনে কারিমে নবীদের দোয়া বর্ণিত হয়েছে এই দোয়াগুলো আমাদের জন্য আদর্শ আমাদের জন্য নমুনা আমরাও সেই দোয়া করি রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা সুলাইমান আলাইহিস সালাম বাদশা নবী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন মাওলা তুমি আমাকে নেমত তৌফিক দান করো শকরের নেমতের তুমি যে আমাকে যে নেমত দিয়েছ এই নেমত গুলোর শকরের তৌফিক আমাকে দান করো আমার প্রতি যে নেমত দিয়েছ আমার পিতামাতার প্রতি যে নেমত গুলো দিয়েছ এই সমুদায় নেমতের শকর আদায়ের তৌফিক দান মাওলা তোমার দয়া আর অনুগ্রহে আমাকে সালহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও তিনি নবী হয়ে তিনি একজন নবী নবীরা সালেহীন অবশ্যই নবী রসুল রসুলগণ সাধারণ সালেহীন নন তারা হলেন আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা আল্লাহ তালার প্রিয় পাত্র একেবারে কাছের লোক তারপরও তারা দোয়া করতেছেন কি وأدخلني برحمتك في عبادك الصالحين তোমার দয়ার অনুগ্রহে আমাকে তোমার প্রিয় বান্দাদের সাথে সামিল করে নি হজরত ইউসুফ আলহ সালাম তার জীবনে অনেক ঘটনা সংঘটিত ছোটবেলা থেকে তিনি গোলাম ছিলেন এক সময় তারপরে কুপের মধ্যে পতিত হয়েছিলেন তারপরে আল্লাহ তালা তাকে রাজত্ব দান করেছিলেন শেষ পর্যায়ে যখন মৃত্যুর কাছাকাছি চলে গেলেন আল্লাহর কাছে কি চাইলেন আল্লাহর কাছে বললেন মৃত্যুর দ্বার প্রান্তে যিনি তিনি যখন পৌঁছে গেলেন আল্লাহর কাছে চাইলেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিলিল মাওলা তুমি আমাকে রাজত্ব পর্যন্ত দিয়েছো আমাকে স্বপ্নের ব্যাখ্যার যে এলেম আছে সেই এলেমকেও দিয়েছ সব কিছুই দিয়েছ আমি সব কিছু পাইছি মাওলা তুমি আসমান আর জমিনের মালিক আমি তোমার কাছে চাই অফানি মুসলিমা ওয়াল হেপনি আমাকে মুসলমান হিসেবে অফার দাও আর সালেহীন বান্দাদের সাথে আমাকে মিলিয়ে দাও সামিল করে এই কোরআনের দোয়াগুলো আমাদের জন্য আদর্শ আল্লাহর কাছে নেক তৌফিক চাওয়া নেক আমলের তৌফিক চাওয়া নেক সোহবতের তৌফিক চাওয়া ভালো মানুষদের সোহবতে বসতে পারা এটাও সৌভাগ্যতা কারণ ভালো মানুষদের সোহবতে বসলে নেক আমলের তৌফিক এই জিনিসগুলো চাওয়াটা আমাদের জন্য আল্লাহ তালা এবাদত করে দিয়েছেন দোয়াটাও এবাদত কোন এবাদতকে ছোট করে দেখছে না কোন এবাদত ছোট নয় সুরাতুল ফুরকানের শেষে আল্লাহ তালা একটা আয়তে কারিমের মধ্যে বলেছেন যে তোমরা যে দোয়া করো মাঝে মধ্যে বিপদে পড়লে কমপক্ষে সুখে থাকলে অনেক সময় করে না মানুষ বিপদে পড়লে কমপক্ষে মানুষ আল্লাহ স্মরণাপন্ন হয় আল্লাহ তালা বলেন এই দোয়াও এত বড় আমল এই দোয়ার কারণে আমি তোমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে আমি বাঁচিয়ে দিই যদি এতটুক দোয়াও না করতে আমি তোমাদের পরোয়া করতাম না ডন কেয়ার আমি তোমাদেরকে শেষ করে দিতাম আল্লাহ তালা বলেন তোমাদের দোয়া যদি না থাকতো এটা ছোট আমল নয় আল্লাহর কাছে চাওয়া এটা বহুত বড় আমল আমি কার কাছে চাইতেছি আমার মালিক আমার যিনি সৃষ্টিকর্তা আমি তার কাছে চাইতেছি তার কাছে সমস্ত কিছুর রাজত্ব আছে জন্য আল্লাহর কাছে চাওয়া এটা সাধারণ বিষয় আল্লাহ তাল আমার আপনার প্রতিটি ছোট থেকে ছোট আমলকে অনেক পাওয়ারফুল করে দিয়েছেন অনেক ক্ষমতা সম্পন্ন করে দিয়েছেন আমরা কোনো আমলকে ছোট নজরে দেখব না একজন ব্যক্তি আল্লাহ বলে আল্লাহ আল্লাহ যে জিকির করে এটারও কত বড় শক্তি আল্লাহ শব্দ যখন মোমিন মান্দার মুখ থেকে উচ্চারিত হয় ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ আলে চার ইমামের বড় একজন ইমাম তিনি বলেছেন কোনো কোনো ক্ষেত্রে সেটাকে এসমে আজমের কাজ ইসমে আজম মানে কি এমন একটি দোয়া যেই দোয়া আপনি যখনই করবেন কবুল হয়ে যাবে ইসমে আজম কোন দোয়া এটা নিয়ে ওলামা একরামদের মাঝে দিমত আছে বিভিন্ন জন বিভিন্ন দোয়ার কথা বলেছেন বিভিন্ন আয়াতের কথাও বলেছেন যেটা ইসমে আজম এই দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন ইমাম আজম আবহানি রহমতুল্লাহ আলী বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি বলছেন যে মমিন ব্যক্তির বিশেষ মমিন ব্যক্তির বিশেষ অবস্থায় বিশেষ কোয়ালিটিতে এই আল্লাহ শব্দ এতটুক আর কিছু লাগবে না এতটুক যদি বিশেষ কোয়ালিটিতে উচ্চারিত হয় এটাই এসমে আজম আলা রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ রসুল বলেন আল্লাহ শব্দ এত পাওয়ারফুল মোমিন ব্যক্তি যখন আল্লাহ বলে তাওহিদের সাথে এক আল্লাহ তালাকে ডাকে আল্লাহ বলে জোবান থেকে উচ্চারিত করে বিশেষ মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এটার এত পাওয়ার এত ক্ষমতা যে এই আল্লাহ শব্দ যতদিন জমিনে থাকবে আল্লাহ তালা জমিনের ধ্বংস তথা তেয়ামত প্রতিষ্ঠিত করবেন শুধু শুধু তাই নয় অন্য এক হাদিসে আছে ইসরাফিল আল ইসলামকে আল্লাহ তালা বলে দেন কোনো বান্দা যখন আল্লাহ বলে হে ইসরাফিল তুমি কেয়ামতের জন্য সিংহায় ফুৎকারের অপেক্ষা করো না চল্লিশ বছরের জন্য কেয়ামতকে আমি পিছিয়ে দিলাম কেয়ামতের চেয়ে বড় মুসিবত আর কিছুই নেই সবচেয়ে বড় মুসিবত হল কেয়ামত আল্লাহ শব্দ উচ্চারণ করলে যদি কেয়ামত পিছিয়ে যায় চল্লিশ বছরের জন্য যদি পিছিয়ে যায় আমার আপনার জিন্দগিতে যে পেরেশানিগুলো আছে এগুলি কেয়ামতের চেয়ে অনেক ছোট ছোট মুসিবত অনেক ছোট ছোট মুসিবত এই ছোট মুসিবত কেন দূর হবে না অবশ্যই দূর হবে যদি আমি আপনি আল্লাহকে ডাকি আল্লাহ শব্দের সাথে যদি আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালা অবশ্যই আমার আপনার ডাক শুনবে এই জন্য মোমেন ব্যক্তির যে কোনো এবাদত ছোট থেকে ছোট এবাদত এটা অনেক পাওয়ারফুল এটার অনেক ক্ষমতা অনেক পাওয়ার আমি আপনাদের সামনে আজকে মূল আলোচনা হিসেবে সুরায় বাণী ইসরাইল যেটাকে সুরাতুল ইসরা বলা হয় সেই সুরার একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের জন্য দুই একটি কথা আলোচনা হবে আল্লাহ তবারক তালা শ্রোতা বক্তা প্রত্যেককে এই আমলের জন্য কবুল আর মঞ্জুর করে আল্লাহ তালা আয়াত খানার মধ্যে আমাদের জীবনের দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ তালা দুনিয়াকে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আমরা কি করবো দুনিয়াকে কি উদ্দেশ্য বানিয়ে চলবো না আখেরাতকে উদ্দেশ্য বানিয়ে চলবো আল্লাহ তালা সেই গাইড করেছেন আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন যারা দুনিয়া চায় পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে এক প্রকার মানুষ হলো লেবে দুনিয়া দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে শুধু দুনিয়াই চায় আগের আর তাদের নাই এটা এক প্রকার মানুষ আর আরেক প্রকার মানুষ আছে যারা দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে দুনিয়া চায় না বরং তাদের উদ্দেশ্য হল আখেরাত দুনিয়াটা শুধু চায় কতটুক যতটুক প্রয়োজন অতটুক বেশি চায় না আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষদের সম্পর্কে এখানে আলোচনা করেছেন মানকানা ইউরিদুল্লাহ আল্লাহ তালা বলেন যারা দুনিয়া চায় দুনিয়াকে উদ্দেশ্য বানায় চায় দুনিয়াটাই তার উদ্দেশ্য আখেরাত নাই এইভাবে চায় এটা কাফেরদের স্বভাব এইভাবে চাওয়া দুনিয়াটা এইভাবে চাওয়া যে আমি দুনিয়াটাকেই উদ্দেশ্য বানিয়েছি আমার দুনিয়াটাই প্রয়োজন দুনিয়ার ক্ষমতাই প্রয়োজন রাজত্বই প্রয়োজন আমার আখেরাত দরকার নাই আখেরাতে বিশ্বাস করে না তাহলে এটা হলো কাফেরদের স্বভাব আল্লাহ তালা নবীকে বলে দিয়েছেন যারা এরকম দুনিয়াকে উদ্দেশ্য বানায় শুধু দুনিয়াকে চায় আপনি তাদেরকে বর্জন করেন আপনি তাদেরকে বর্জন করেন পরিত্যাগ করেন তাদের থেকে আপনি বিমুখ হন সুরাতুল নাজমের মধ্যে আল্লাহ তালা বলেন আম্মাং আম্মান জিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যারা আমার জিকির থেকে কোরআন থেকে বিমুখ হয়েছে দিন থেকে বিমুখ হয়েছে আর দুনিয়াটাকেই উদ্দেশ্য বানিয়েছে আল্লাহ তালা বলেন হে নবী আপনি তাদের থেকে বিমুখ হন আপনি তাদেরকে বর্জন করেন আল্লাহ তালা বলেন দুনিয়াদার যারা দুনিয়াকে উদ্দেশ্য বানিয়ে দুনিয়া চায় তাদের এলেমের দৌড় শুধু দুনিয়ার বাহ্যিক চায় দুনিয়ার বাহ্যিকটাই চিনে আর কিছু চিনে না ভাই দুনিয়ার একটা হলো জাহের আর একটা হলো বাতিল শুধু জাহের দেখলে হবে না শুধু জাহের দেখে কারা যারা কাফির যারা আখেরাতে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় তারা শুধু জাহেরটা দেখে আর একটা জিনিস আছে দুনিয়ার বাতিল সেই বাতিনটা দেখবে মোমিনরা কাফির যারা তারা দুনিয়ার শুধু জাহেরটা জানে দুনিয়ার বাতেনটা জানে না তারা আখেরাত থেকে গাফিল তারা মৃত্যুর বাস্তবতা সম্পর্কে জানে না মৃত্যু কি জিনিস আখেরাত কি জিনিস তারা বুঝে না তো আল্লাহ তালা এখানে বলেছেন যে যারা দুনিয়া চাবে দুনিয়াকে উদ্দেশ্য বানায় চাবে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি তাদেরকে সত্তর দুনিয়া দিয়ে দিই তবে দুইটা নীতিমালার আলোকে দিই চাইলেই পাবে না নীতিমালা আছে আল্লাহ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন আমি তাকে দুনিয়া সত্তর দিয়ে দিব তবে আমার চাহাত অনুযায়ী দিব তার চাহাত অনুযায়ী না সে যতরূপ চাইবে অতরূপ না আমি যতরূপ চাই অতরূপ দিব আমি যতরূপ চাই অতরূপ দিব মা আশা সে যতরূপ চাবে অতরূপ না আর কাকে দিব লিমান নুরিদ সবাইকে দিব না আমি যাকে চাবো তাকে তার মানে যাকে দিবেন ব্যক্তিটা আল্লাহ তালা নিয়ন্ত্রণে সবাইকে দিবেন না সব মানুষই দুনিয়া চায় দুনিয়া কে না চায় দুনিয়া প্রত্যেকেই চায় কিন্তু পাবে না আবার চায় যে মানুষ চায় চাওয়ার ক্ষেত্রে সীমা রেখা নাই অনেক চায় কিন্তু তার চাওয়া অনুযায়ী পাবে না আল্লাহ বলতেছেন আমি যতটুকু দেবো যতটুকু এই জন্য ওলামাই কেরামগণ বলেছেন তফসির তফসিরের মধ্যে মুফাসরিন কেরামগণ লিখেছেন দুনিয়া হলো বাকাতের মোকাদ্দার তাকদির অনুযায়ী দুনিয়া আসবে আপনি চেষ্টা করলেও অতটুকু আসবে চেষ্টা না করলেও অতটুকু আসবে আপনার মোকদ্দারে তাকদিরে যতটুকু আছে দুনিয়া আসবেই আসবে এটা আল্লাহ তালা তাকদিরের সাথে সম্পৃক্ত বিষয় করে এখানে এই কথা বলা হয় নাই যে দুনিয়ার জন্য চেষ্টা করো এই পরিমাণ চেষ্টা করতে হবে এই পরিমাণ মেহনত করতে হবে তাহলে আমি দুনিয়া তাকে দিব এই কথা এখানে বলা হয়নি দুনিয়ার সাথে চেষ্টাকে কোনো সম্পৃক্ত করে দেওয়া হয়নি আর এরপরে আল্লাহ তালা আখেরাতের আলোচনা করেছে অমান আরাদ আল আখিরাতা ওই সমস্ত মানুষ যারা আখিরাতকে চায় তার মানে দুনিয়াকে বাদ দিয়ে নয় দুনিয়াও চায় কিন্তু সামান্য পরিমাণ চায় কিন্তু আখেরাত হলো তাদের টার্গেট উদ্দেশ্য মুমিন মান্দা যারা আল্লাহর প্রতি মান রাখে যারা পরকালকে বিশ্বাস করে তারা দুনিয়াকে বাদ দেয় না কিন্তু দুনিয়া চায় কতটুক চায় যতটুক প্রয়োজন অতটুক চায় কিন্তু আখেরাত তাদের টার্গেট উদ্দেশ্য হল আখেরাত এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন যে দোয়াটা আমরা করে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল হাসানা ওয়াকিনা আযাবান্নার মাওলা তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আর যেহেতু আখেরাতের কল্যাণ চাইতেছি এই জন্য আখেরাতের সবচেয়ে বড় কল্যাণ হলো জাহান নাম থেকে মুক্তি দেওয়া সেটা আমাদেরকে দিয়ে দাও ভাই মোমেন ব্যক্তিদের দোয়া হবে শুধু দুনিয়া চাওয়া হবে না বরং দুনিয়া চাইবে আখেরাতকে টার্গেট বাড়ায় দুনিয়া চাইবে আমার নারাদ আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি আখেরাতকে চাইবে আখেরাতের জন্য চেষ্টা করবে বা এখানে চেষ্টা করা বলা হয়েছে দুনিয়ার ক্ষেত্রে ওই চেষ্টা করা মেহনত করা বলা হয়নি এখানে বলা হয়েছে আখেরাত চাইলেই শুধু হবে না চেষ্টাও করতে হবে মেহনত করতে হবে কি পরিমাণ চেষ্টা করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন মন মতো চেষ্টা না আমার আপনার মন গোড়া চেষ্টা মন গোড়া মেহনত সেরকম হলে হবে না আখেরাতের জন্য যেই পরিমাণ চেষ্টা দরকার সেই পরিমাণ চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো চেষ্টা মেহনত করার মতো মেহনত করতে হবে আখেরাতের জন্য এই জন্য আখেরাত হলো বাকাদের মোশাক্কাত মেহনত মোশাক্কাত ছাড়া মুজাহাদা ছাড়া আখেরাত আমার আপনার কামাই হবে না আখেরাতের জন্য মেহনত লাগবে মন গড়ার চেষ্টা করলে হবে না অনেকে আছে মন গড়ার চেষ্টা করে সামান্য কিছু করে বলে আমি তো চেষ্টা করতেছি আমি তো চেষ্টা করতেছি এরপরে ভাগ্যে যা আছে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন কিরকম চেষ্টা করতে হবে আমি আপনার রাতে যে কাজই করি তার মধ্যে তিনটা জিনিস পাওয়া যেতে হবে আল্লাহর কাছে যে কোনো আমল কাবেলে আজর প্রতিদান যোগ্য হওয়ার জন্য শর্ত হলো তিনটা জিনিস পাওয়া যেতে হবে এক নম্বর ইমানের পুঁজি থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমানের পুঁজি দিয়েছে আরো দুটা শর্ত পাওয়া যেতে হবে সেই দুটা শর্ত হলো এক নম্বর হলো এখলাসের সাথে সেই কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে মানুষকে দেখানোর জন্য নয় দুই নম্বর হলো এখলাসের পাশাপাশি নবীর তরিকা অনুযায়ী কাজটা করতে হবে মন গোড়া নয় আল্লাহ তালা লক্ষাধিক পায়গম্বর পাঠিয়েছেন শুধু এবাদতের তরিকা বাতলানো কিভাবে এবাদত করতে হবে কিভাবে অজু করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে এই তরিকা বাতলানোর জন্য পায় পায়গম্বর পারে মন গড়া এবাদতের জন্য নয় আল্লাহ রসুল নামাজ পড়েছেন নামাজ পড়ে সাহাবিদেরকে বলেছেন সাল্লু কামার আই তুমি উসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এইভাবে নামাজ হবে হজ করেছেন আল্লাহ রসুল হজ করেছেন হজ করে বলেছেন খুজু আননি মানা শিকাকুম খুজু আননি মানা শিকাকুম হজের গুলো আমার থেকে বুঝে নাও প্র্যাকটিক্যাল বুঝে নাও আমি যেভাবে করতেছি এইভাবে এই এজন্য কেউ যদি মন গড়ার চেষ্টা করে আখেরাতের জন্য মন গড়ার চেষ্টা করে যেখানে এখলাস পাওয়া গেল না আল্লাহর সন্তুষ্টি পাওয়া গেল না অথবা আল্লাহর সন্তুষ্টি আছে কিন্তু নবীর তরিকা নাই ওই কাজ আল্লাহর কাছে কখনো কবুল হবে না মঞ্জুরি পাবে না মনে করেন পশুকে জবের সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করতে হবে নবীর তরিকা হলো পশুর যে গোলার যে সামনের সাইড আছে এইদিকে জবে করতে হবে পিছনের সাইড না এখন যদি কেউ বিসমিল্লাহ আল্লাহ আকবর বা এর চেয়েও বড় কোনো দোয়া করে পশুকে শোয়াইছে শোয়ায় গোলার সামনের সাইডে না পিছনের সাইডে যাবে এইভাবে জবে করলে এটা যেহেতু নবীর তরিকার খেলাফ আপনি যতই বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেন আর যত কিছুই দোয়া পড়েন এই পশু হালাল হবে না প্রত্যেকটি আমলের মধ্যে নবীর সুন্নাতের মহর থাকতে হবে সিল থাকতে হবে তারপরে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে ভাই এখানে আল্লাহ তারা যে কথা আমাদেরকে বলেছেন আখেরাতের জন্য চেষ্টা করা মেহনত করা দুনিয়ার জন্য চেষ্টা মেহনত সেটা আমি আপনি করতেছি দৌড়ঝাঁপ করতেছি এই চেষ্টার কোনো ত্রুটি নাই কোনো ত্রুটি নাই চব্বিশ ঘন্টা আমি আপনি চেষ্টা করতেছি কিন্তু আখেরাতের জন্য কি চেষ্টা আছে আমার আপনার আল্লাহ তাল আখেরাতের জন্য চেষ্টাকে শর্ত জুড়ে দিয়েছেন অমান আরাদ আল আখিরাতা আখেরাতের জন্য চেষ্টা করবে চেষ্টা করার মতো চেষ্টা করবে ইমান থাকা অবস্থায় চেষ্টা তার মানে ইমানের পুঁজি তো লাগবেই প্রত্যেকটি আমলের মধ্যে ইমানের পুঁজির পাশাপাশি আরো দুইটি জিনিস এখলাস এবং নবীর তরিকা আল্লাহ তারা সেই ক্ষেত্রে বলেন যারা এই ধরনের চেষ্টা করবে আমি তাদের চেষ্টাকে মূল্যায়ন করব যথাযথ মূল্যায়ন করব আমি তাদের চেষ্টার উপরে প্রতিদান দান করব রসুল্লাহ সাল্লাহ এর জন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর কাছে চাওয়া ভাই যে কোনো জিনিস তৌফিক আল্লাহর কাছে চাওয়া আমি আপনি চাইতে কেন লজ্জাবোধ করি চাওয়াটা এবাদত এবাদত করতে যারা লজ্জাবোধ করে তাদের ঠিকানা হলো জাহান্নাম না আল্লাহ তালা বলেন দোয়া করো আমি দোয়া কবুল করবো এটা আল্লাহর ওয়াদা উদুনি আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া করবো এরপরে আল্লাহ তালা যে কথাটা বলেছেন কি বলেছেন যারা দোয়া করতে অহংকার করে তার মানে এবাদত করতে অহংকার করে আল্লাহ তাআলা বলেন যারা এবাদত করছে মানে দোয়ার পরে এবাদতের কথা আসছে কেন তার মানে দোয়াটাও ইবাদত আল্লাহর কাছে চাইব যে কোনো বিষয় আল্লাহর কাছে চাইব সমাধান আল্লাহ তালার কাছে অনেক সময় দেখা যায় অসুস্থতা হলে আমরা প্রথমে ডাক্তারের দিকে ছুটিয়ে সিরিয়াল আছে কাজের মধ্যে সেখানে প্রথমে ডাক্তারের কাছে ছোটা নয় প্রথমে হলো আল্লাহ স্মরণাপন্ন আল্লাহ তালা সবকিছুর মালিক আল্লাহ তালা ফালিল্লাহির আখেরাত উলা দুনিয়া আখেরাত সবকিছু আল্লাহর হাতে সেই আল্লাহ তালাকে বলি বাউলা আমার এই অসুস্থতা দেখা দিয়েছে তুমি আরোগ্যতা দাও দুই রাখাত সালাতুল হাজত পরেন পরে আল্লাহর কাছে বলি এস্তেকভার করি এস্তেকভারের দ্বারা সব সমস্যার সমাধান হয়ে কত বড় সমস্যা আছে আপনার কত বড় জটিলতা আছে আল্লাহ তালা ইস্তেকভারের দ্বারা সমাধান দিবেন কোরআনে আছে এগুলি আমরা করি আগে করে এরপরও দেখা গেল যে অসুস্থতা যায় নাই কিছু সৎকা করি নিয়ত করি ওই নিয়তে অন্য সময় সৎকা করি অন্য নিয়তে কিন্তু এখানে এই নিয়তটা করি সৎকার ক্ষেত্রে যে আমি অসুস্থ সুস্থতার জন্য এই দানটা করবো আল্লাহ তালা প্রথমটাতে আপনাকে সংকট মুক্ত করে দিবেন যদি প্রথমটাতে না হয় দ্বিতীয়টাতে করে দিবেন এরপরে এরপরও হচ্ছে না তো সুন্নাত হিসেবে সুন্নাত মনে করে আমি ডাক্তার কাছে এবং ডাক্তারের ওষুধটাকে আমি মহসির মনে করব না প্রতিক্রিয়াশীল মনে করব না বরং আল্লাহ তালা কি প্রতিক্রিয়াশীল মনে করবে ডাক্তার কিছু করতে পারে আদাও নাফে শুধু গোমরা সাওয়াত ডাক্তার চিকিৎসা করবে এই চিকিৎসা কোনো কাজে আসবে না যদি আল্লাহর ফায়সালা হয় অন্যদিকে ফেসলা হ্যাঁ আপনাকে আল্লাহ তালা থেকে করে নিতে হবে আর ডাক্তারের চিকিৎসাকে শুধু বার্ষিক কারণ হিসেবে রাখতে হবে সুন্দর দেখা যায় যখন ফয়সলা হয়ে যায় আল্লাহর ফয়সলা উল্টো দিকে ডাক্তার চিকিৎসা করবে সে চিকিৎসার মধ্যে গোমরা হয়ে যাবে সে বিভ্রান্ত হয়ে যাবে সে সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে না কোথায় সব কাজেই সিরাতে মুস্তাকিম শুধু দিনের ক্ষেত্রে যে সিরাতে মুস্তাকিম তাই না চিকিৎসার ক্ষেত্রে সঠিক চিকিৎসা যে চিকিৎসার দ্বারা আপনার রোগ আরোগ্যতা লাভ করবে সেই চিকিৎসা না হওয়া মানে গোমরা পথে চলে যাবে এই জন্য আল্লাহ তালাকে ডাকা সর্বক্ষেত্রে আল্লাহ তালা স্মরণাপন্ন হওয়া রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন ইন্না রব্বাকুম হাইউন করিম আল্লাহ রসুল বলেন যে তোমাদের মালিক যিনি রব যিনি তিনি অত্যন্ত লজ্জাশীল অত্যন্ত হায়া করেন লজ্জাবোধ করেন কেউ যদি আল্লাহর কাছে হাত উঠায় হাত উঠায় যদি আল্লাহর কাছে চায় মালিক আমাকে এই জিনিস দাও আল্লাহ তালা খালি হাতে তাকে ফেরত দিতে চান বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যার চাওয়ার মধ্যে যত এখলাস পাওয়া যাবে আল্লাহ তালা তার দোয়াটা তত বেশি কবুল করবে বয়োজ্যেষ্ঠ মানুষ পারিবারিক ভাবে উপেক্ষিত হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছে রাষ্ট্রীয় ভাবে রিটায়ার্ড হয়ে গেছে সমাজ থেকে রিটায়ার্ড হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে রিটার্ট নয় আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তি যখন হাত উঠায় আল্লাহ তালার কাছে তার বড় কদর বড় দাম এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাল আমাদের সকলকে এবাদত বন্দেগী করার এবং আল্লাহর কাছে চাওয়ার আল্লাহর খাস বান্দা বনার জন্য তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ হুম্মা আমিন আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ভাই যারা সুন্নাত করি নাই আমরা চার রাখার সুন্নাত নামাজ আদায় করি